السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিসালাতুল হাদিস অনুষ্ঠানে সাহি বুখারের কিতাবুল ইমান থেকে নতুন আরেকটি পরিচ্ছেদের হাদিস নেব এবং সেটি হচ্ছে চৌত্রিশ নম্বর বাব বাবু জাকাত মিনাল ইসলাম বাবু الزكاة মিনাল ইসলাম এটাকে এভাবে পড়তে পারি আমরা বাবু জাকাতি মিনাল ইসলাম অথবা বাবুন অথবা বাবু আজাকাত মিনাল ইসলাম জাকাত ইসলামের অন্তর্ভুক্ত এ প্রসঙ্গে এই পরিচ্ছেদ ইমাম বুখারি এই পরিচ্ছেদের সাথে আরেকটু কথা অ্যাড করেছেন তিনি বলেছেন ওয়াকাউলুহু ওয়ামা উমিরু ইল্লা আবুদুল্লাহ আলাহুদ্দিন দীনুল আল নম্বর আয়াত এবং আল্লাহ তালার বাণী তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে ভাবে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তাঁরই ইবাদত করতে অর্থাৎ তাদেরকে এ নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে আর সালাদ প্রতিষ্ঠা করে আর জাকাত দেয় এটি হচ্ছে সঠিক সুদৃঢ় দিন যাই হোক এখানে দেখা যাচ্ছে যে সালাত জাকাতকে দিনের সাথে উল্লেখ করা হয়েছে দিনকে একনিষ্ঠ করতে হলে তাকে সালাত পড়তে হবে তাকে জাকাতও দিতে হবে মানে সে আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্ত হয়ে আল্লাহর আনুগত্যে এক প্রাণ এক দেহ একনিষ্ঠ হয়ে সে কাজ করবে সালাদ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে এটাই হচ্ছে দালিকার দিন কাইয়ামা সঠিক দিন তাহলে দিনের অংশ হিসাবে সালাদকে ঢুকে দেওয়া হয়েছে জাকাতকে বলা হয়েছে অতএব কেউ যদি সালাদ ঠিক মতো পড়ল না সে আসলে দিনকে মানল না যে জাকাত দিল না সে দিনকে মানল না সালাদ পড়লে তো ঠিক মতোই পড়তে হবে অপূর্ণাঙ্গ সালাত রাসুল সাল্লা সাল্লামের সুন্নাহ পরিহার করে যে সালাত আদায় করা হচ্ছে সেটা সঠিক সালাত নয় সেটা সঠিক দিন নয় অতএব যে ব্যক্তি তার দিনের ব্যাপারে খুবই সিরিয়াস ইমানের ব্যাপারে খুবই সিরিয়াস তাকে সঠিকভাবে সালাত আদায় করতে হবে সালাত কায়েম করতে হবে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে এবং তাকে জাকাতও দিতে হবে লামসাম হিসেব করে জাকাত দিলে হবে না তাকে সঠিকভাবে জাকাতের বিধান মেনে নিয়ে নিজের সম্পদের উপর জাকাত ফরজ হলে সেটাকে বের করতে হবে তাহলে এটাই হচ্ছে দিন তাহলে যে ব্যক্তি সালাদ কিংবা জাকাতের ক্ষেত্রে এই কথা থেকে যেটা আমরা বুঝলাম ঠিকভাবে তার দায়িত্ব পালন করবে না সে সঠিক দিন পালন করল না অতএব সঠিক দিন পালন করার অর্থটা আমাদেরকে বুঝতে হবে এরপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাদিসের একটা হাদিস এই এই পরিচ্ছেদের মধ্যে নিয়ে আসেন তিনি বলছেন কালাল ইমাম আল বুখারি রহমাহুল্লাহ حدثنا إسماعيل قال حدثني مالك بن أنس عن أمه أبو سهيل ابن مالك عن أبيه أنه سمع طلحة ابن عبيد الله رضي الله تعالى عنه يقول جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد ثائر الرأس أو ثائر الرأس يسمع دوي صوته ولا يفقه ما يقول حتى دنا فإذا هو يسأل عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات في اليوم والليلة فقال هل علي غيرها؟ قال لا إلا أن تطوع قال رسول الله صلى الله عليه وسلم وصيام رمضان قال هل علي غيره قال لا إلا أن تطوع وذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة قال هل علي غيرها قال لا إلا أن تطوع قال فأدبر الرجل وهو يقول والله لا أزيد على هذا ولا أنقص قال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق ইমাম বুখার রহমাহুল্লাহ তার সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক ইবনে আনাস থেকে এবং মালিক ইবনে আনাস তার চাচা আবু সোহাইল ইবনে মালিক থেকে এবং তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন যে তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহ তালহ অত্যন্ত জলিল কাদার সাহাবি তিনি বলছেন যে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসলেন তিনি ছিলেন আহলু নজদ নজদের অধিবাসী বর্তমান রিয়াদ অঞ্চল যেটা সেটাই হচ্ছে নজদ নজদের অধিবাসীদের মধ্য থেকে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আসলেন এখানে দুভাবে বলা হয়েছে তা এরা রাস অথবা তা এর রাস এটা হতে পারে বিশেষণ হতে পারে হাল তার চুল ছিল খুবই এলোমেলো তা এর রাস মাথার চুলগুলো ছিল এলোমেলো ইউসমারু দাউইউসাউতিহি তার কথার মৃদু একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম অর্থাৎ শোনা যাচ্ছিল ইউসমা মানে শোনা যাচ্ছিল দা উইউ সৌতিহি তার কি জন্য সে বলছিল সে কথার মৃদু আওয়াজটা শোনা যাচ্ছিল যেহেতু কথার মৃদু আওয়াজ শোনা যাচ্ছিল তাইলে বলা হয় যে ওয়ালা ইউফকাহুমাইকাল সে যা বলছে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না তার সাউন্ডটা শোনা যাচ্ছিল এবং সেটা মৃদু লয়ে কিন্তু তার কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না হাত্তা দানা এভাবে সে কাছে চলে আসলো সে হয়তো কোনো কথা বলতে বলতে আসছিল যেহেতু একটু দূরে ছিল দূরে থাকলে অনেক সময় কথা স্পষ্ট মনে হয় সেই বেদইন লোকটি সে কাছে চলে আসলো এসে ফাইদা হুয়া ইয়াস আল সে প্রশ্ন করছে আনিল ইসলাম ইসলাম সম্পর্কে সে রাসুল্লাহ সাল্লামের কাছে এসে সে ইসলাম সম্পর্কে অবহিত হতে চাচ্ছে বলে প্রশ্ন করল যে ইসলামটা কি আমাকে একটু বুঝিয়ে বলুন ফকাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন খামসু সাল্লাহ ফিলিয়াউমে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ইসলামের কাজগুলো তুলে ধরলেন ইসলামটা কি ইসলামটা একটা বাক্স নয় যার ভিতরে অনেক কিছু থাকে ইসলামটা হচ্ছে বেশ কিছু আমলের একটা সমষ্টি সে আমলগুলো রাসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসটিতে তুলে ধরলেন বললেন পাঁচ ওয়াক্ত সালাত রাতে এবং দিনে দিনে এবং রাতে দিনে এবং রাতে পাঁচ অক্ত সালাত হল ইসলাম তার মানে হচ্ছে এই সালাদকে বাদ দিলে আর কারো ইসলাম থাকবে না খুবই সহজ এত সুন্দরভাবে এত সহজভাবে রাসুল সাল্লা সাল্লাম বোঝালেন যে সেই বেদইন ব্যক্তি যে হয়তো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিল না সে বুঝে ফেলল এত সহজ ভাষা প্রিয় দর্শক আমরা কি বুঝতে পারছি এত সুন্দরভাবে লিপিবদ্ধ আমাদের কাছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস অর্থসহ সহজ সরল ভাষায় এবং ব্যাখ্যা সহ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা কি বুঝতে পারছি তখন সে ব্যক্তি বলল হাল আলাইয়া রোহা ইয়া রাসোল্লাহ বুঝলাম পাঁচ অক্ত সলা দিনে রাত এটা আমার উপরে ফরজ এটা ইসলামের অংশ তবে এর পরেও কি আর কোন সলাত আমার উপর ফরজ আছে কিনা আলাইয়া শব্দ দ্বারা বোঝা গেল আমার উপর আপতিত অপরিহার্য আর কোন সালাত কি আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কালা লা না ইল্লান তাতাওয়া তবে তুমি যদি নফল আদায় করো তাতাও বলতে এখানে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কোনো আমল করা সেই সুযোগ ইসলামে আছে ইসলামে নফল সালাত আদায় করার সুযোগ আছে নফল সিয়াম আদায় করার সুযোগ আছে নফল সদাকার সুযোগ আছে এই সুযোগটা ইসলাম দিয়েছে কারণ ব্যক্তি তার ফরজ এর ক্ষেত্রে যদি ত্রুটি করে বসে তখন যেন সে তার নফল কাজ থেকে সেই গ্যাপটা পূরণ করতে পারে তাছাড়া আমরা যেমন সম্পদের ক্ষেত্রে যতটুকু দিয়ে চলতে পারি এটা হচ্ছে আমাদের জন্য জরুরি কিন্তু আমি অনেক সম্পত্তির মালিক হতে চাই বৈধভাবে তাহলে আমাকে পরিশ্রম করতে হবে আর অনেক কাজ করতে হবে অনেক সম্পত্তি আর্ন করতে হবে তাহলে না সেটা বাড়বে এবং আমার আমার আমার স্ট্যান্ডার্ড বাড়বে স্ট্যান্ডার্ড অফ লাইফ বাড়বে ঠিক তেমনি সাওয়াবের ক্ষেত্রে একজন ব্যক্তি অনেক সাওয়াবের প্রয়োজন তার সে জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চায় সে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায় রাসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসারী হতে চায় তাহলে তার অনেক আমল দরকার এজন্য ফরজের বাইরেও ইসলাম নফলের সুযোগ রেখেছে কিন্তু এখানে সেই ব্যক্তি যখন প্রশ্ন করল সেই সাহাবি আমার উপর আর কোন সালাদ ফরজ আছে কিনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে না আর কোন সালাদ ফরজ নেই তবে তুমি যদি নফল আদায় করো নফল আদায় করো এ কথা বলার কারণে হয়তো কেউ কেউ আমাদের মধ্যে বলেছেন যে নফল যদি কেউ আদায় করা শুরু করে তখন আবার সেটা তার উপরে ওয়াজিব হয়ে যাবে যদিও এ প্রসঙ্গে ভিন্ন মত রয়েছে অন্যান্য মহাকেক আলেমদের এবং সেটাই শুদ্ধ যে নফল কেউ শুরু করলেও সেটা আসলে ওয়াজিব হবে না নফল নফলই নফল বলতে অতিরিক্ত যেটা অপরিহার্য নয় সেটা শুরু থেকেও যেমন নফল এবং স্টার্ট করার পরেও সেটা নফলই থাকবে সেটা কখনোই ফরজে রূপান্তরিত হবে না এটা ওলামাদের এক দলের গবেষণা তারা বলছেন শুরু করলে ওয়াজেব হয়ে যাবে এটা তাদের গবেষণা এবং সেই গবেষণাটা দলিদের আলোকে শক্তিশালী নয় এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কালা রসুল্লাহ সাল্লা সাল্লাম ও সিয়ামু রমাদান এবং রমাদান মাসের সিয়াম অর্থাৎ ইসলামের যে সংজ্ঞা সে সাহাবি জিজ্ঞেস করেছিলেন তিনি তার উত্তরে রামাদানের সিয়ামকেও এর মধ্যে ইনক্লুড করলেন বললেন যে ইসলামের আরেকটা বিষয় হচ্ছে আরেকটা রোকন হচ্ছে রামাদান মাসের সিয়াম বৎসরের একটা মাস মাত্র সাহাবি জিজ্ঞেস করলেন যে এর বাইরে আর কি কোন সিয়াম আছে আর কি কোন ফরজ সিয়াম আছে কালা হাল আলাইয়া গায়রোহ এ রামাদান মাসের সিয়ামের বাইরে আর কোন সিয়াম আমার উপর ফরজ কিনা রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো কলালা তিনি বললেন যে না ইল্লা আন্তাতাওয়া তবে তুমি যদি নফল সিয়াম পালন করো তাহলে ভিন্ন কথা অর্থাৎ নফল সিয়াম পালন করলে সেটার অনুমোদন সরিয়াতে আছে একটু আগে আমরা যেটা বলেছিলাম যে সালাতের ক্ষেত্রে নফল সালাতের ক্ষেত্রে যেমন যদি কেউ শুরু করেন অথবা শুরুর আগে সেটা নফলই থাকে সেটা অপরিহার্য হয় না এক্ষেত্রে সেটা প্রযোজ্য যেমন অনেক ধরনের নফল সিয়াম আছে আমরা জানি আরাফাত দিনের সিয়াম পালন করা যারা হাজি নন তাদের জন্য অথবা এই আরাফাত দিনের আগের যে প্রথম আট দিন এই আট দিনে হাজি নন হাজি সবার জন্যই যতটুকু সম্ভব বেশি বেশি সিয়াম পালন করা সেটা বিরাট স্বভাবের কাজ প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে যেটাকে আইয়ামুল বিল বলা হয় সিয়াম পালন করা সন্না এবং সেটাও নফল সিয়াম প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা যেটা রাসুল সাল্লাহ সাল্লাম করতেন সেটা সন্ধ্যা এবং সেটাও নাফল সিয়াম আশুরার মাহারামের যে আশুরা এবং তাসুরা নয় তারিখ দশ তারিখের সিয়াম পালন করা সেটাও সন্না এগুলো হচ্ছে নাফল সিয়াম এগুলো যে কেউ ইচ্ছা পালন করতে পারে কেউ যদি পালন করার পরে সে ভেঙে ফেলতে বাধ্য হয় অথবা কোনো কারণে ভেঙে ফেলে তাহলে সেটা তার উপরে কাজা করাটা অপরিহার্য নয় এটি হচ্ছে বিশুদ্ধ অভিমত যেটা আমরা বলেছি নফল সালাতের ক্ষেত্রে নফল সিয়ামের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য অল ওদাকার আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাহ রাবি বললেন যে রাসুল সাল্লাহ সাল্লাম ইসলাম কি এর উত্তরে আরো উল্লেখ করলেন জাকাতকে অর্থাৎ জাকাতকেও ইসলামের অন্তর্ভুক্ত করে ফেললেন ইসলামের একটা রোকন ইসলামের একটা স্তম্ভ যেটা আমরা এখানে পরিচ্ছেদের শিরোনাম থেকে বুঝতে পারি বাবু আজ জাকাত মিনাল ইসলাম যেহেতু এই পরিচ্ছেদের শিরোনামে দেওয়া হয়েছে জাকাত ইসলামের একটা অংশ ইসলামের অন্তর্ভুক্ত তো সে কথাটা এখানে হাদিস থেকে প্রমাণিত যেহেতু রাসুল্লাহ সাল্লাহাম ইসলাম কি এর উত্তরে জাকাতের কথাটাও উল্লেখ করলেন আলা রুহা তখন সে সাহাবি জিজ্ঞাসা করলেন যে এই জাকাত ছাড়া ফরজ জাকাত ছাড়া আর কোন জাকাত কি আমার উপর ফরজ আছে কিনা কাল আলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে না ইল্লা তাতাওয়া তবে তুমি যদি নফল কোন দান খয়রাত করো ফরজ জাকাত ছাড়া আর যত দান খয়রাত সবই হবে নফল যেটাকে আমরা আসাদাকা ফেলা অথবা নফল সাদাকা বলবো নফল সাদাকা নফল ওয়াকফ নফল দান নফল সাহায্য ইত্যাদি যাই কিছু বলা হোক না কেন সবই নফল ফরজ হবে শুধুমাত্র ফসলের ক্ষেত্রে অসর অথবা নেসফল অসর সম্পদের ক্ষেত্রে যেটা ব্যবসায়িক সম্পত্তি অথবা মানুষের প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি তার কাছে এক বছর গচ্ছিত থাকে সেখানে আড়াই পার্সেন্ট যেটাকে আমরা চল্লিশ ভাগের এক ভাগ বলবো বা আড়াই পার্সেন্ট সেটা হচ্ছে ফরজ জাকাত এবং রাসুল সাল্লাহ সাল্লাম এখানে স্পষ্ট করে উল্লেখ করলেন যে নাফল জাকাত দেওয়ার অনুমোদন আছে কারণ এর কারণে বিশাল স্বভাব হয় কিন্তু আর কোনো জাকাত এখানে ফরজ নয় কাল ফাদবর রাজুল রাবি বললেন বর্ণনাকারী যে এরপরে সে লোকটি চলে গেল উত্তর পেয়ে গেল সে চলে গেল অহয়াকুল কথা বলতে বলতে মানে যখন রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে তার অপরিহার্য ফরজ ওয়াজিব কাজগুলোর একটা ডেসক্রিপশন পেল তখন সে কথা বলতে বলতে চলে গেল আল্লাহর কসম আমি এর উপর কিছু বাড়াবো না এর থেকে কিছু কমাবো না এখানের স্পিরিটটা আমাদের বুঝতে হবে তিনি যে ফরজের ডেসক্রিপশনটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পেয়েছেন এর থেকে একটু কমাবেন না এটাকে ধরে রাখবেন আর বাড়াবেন না এ কথা বলার অর্থ হচ্ছে আমি সিরিয়াস ফরজের ব্যাপারে আর যদি সত্যি তিনি অতিরিক্ত কিছু নাও করেন এবং তিনি টু দ্য পয়েন্ট একশো পার্সেন্ট ফরজ ওয়াজেবের সীমারেখা মেনে চলেন তাহলে তার উপর কোনো পাপ হবে না যেহেতু নফল কাজ অথবা অপশনাল কাজ যেগুলো যেগুলো শরীয়তে ফরজও নয় ওয়াজিবও নয় এই ধরনের কাজ যিনি ছেড়ে দেন তিনি গুণাহার হন না এটাই হচ্ছে সর্বসম্মত কথা এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং এর পক্ষেই কোরআন এবং হাদিসের যুক্তিগুলো আমরা পাই ফলে এই ব্যক্তির এই কথা থেকে এই সাহাবার এই কথা থেকে যে স্ট্রেংথ যে শক্তিটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে ফরজের ব্যাপারে তার সেন্সিয়ার হওয়া তার সেন্সিয়ারিটি তার এখলাস তার স্ট্রেংথ তার সিরিয়াসনেস এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে কথাটাকে অন্যভাবে ব্যাখ্যা নয় যে আমাদের নফল এবাদতের দরকার নাই এই কথাটা আসলে এখানে স্পিরিট নয় প্রিয় দর্শক সেটা আমাদেরকে বুঝতে হবে আর এই কারণেই যেহেতু একজন ব্যক্তি যদি তার ফরজ ওয়াজেবের ব্যাপারে খুবই সিরিয়াস হয় সেটা প্রশংসনীয় সেটা ইসলাম সেটাকে অনুমোদন দেয় এবং ইসলাম সে ব্যাপারে ব্যক্তির সাফল্যকে নিশ্চিত করে সেজন্য রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের শেষ ভাগে এসেছে আফলাহা ইন সাদাক এই ব্যক্তি যদি সত্যি কথা বলে থাকে তাহলে সে সফল কাম হল তাহলে সে সফল কাম হল তাহলে প্রিয় দর্শক একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে ইমান কমপ্লিট রেখে কমপ্লিট ইমান পোষণ করার পর যদি ইসলামের মৌলিক কাজগুলোকে ফরজ ওয়াজিবগুলোকে একজন ব্যক্তি মেনে চলে হালাল হারাম ডিস্টিংগুইশ করে এবং হালালের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে হারাম থেকে নিজেকে মুক্ত রাখে তাহলে সে সফল কাম হবে এবং এই হাদিসের বক্তব্য মূলত এক ধরনের জান্নাতের বিশারত রাসুল সাল্লাহ সাল্লাম যখন কাউকে সফল হিসেবে উল্লেখ করবেন তিনি অবশ্যই পাপি হবেন না তিনি অবশ্য পাপের পথে চলেন না এটা এক ধরনের বিশারত যে তিনিও জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ হাদিসটি আমাদের জন্য একটা মাইলস্টোন ইসলামের পরিচিতির ব্যাপারে ইমানের পরিচিতির ব্যাপারে যেহেতু আমরা কিতাবুল ইমানের ব্যাপারেই আসলে আলোচনা করছিলাম এবং হাদিসটি কিতাবুল ইমানেরই একটি পরিচ্ছেদ এখানে আমাদের একটা উপলব্ধি ঘটানো প্রয়োজন আজকে যারা আমরা ইমানের দাবিদার যারা আমরা ইসলামের অনুসারী বলে বা ইসলামের প্র্যাকটিশনার বলে নিজেদেরকে দাবি করছি তারা আসলে ইমানের পয়েন্টগুলো বুঝতে পারছি কিনা ইসলামের রোকনগুলোর ব্যাপারে আমরা আমরা সিরিয়াস কিনা খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে আজকে আমাদের সমাজে প্রচুর ভাই বোনেরা রয়েছেন প্রচুর লোকজন রয়েছেন নরনারী রয়েছে এবং আমাদের তরুণ তরুণীরা রয়েছে যারা সালাত আদায় করে না এই সমাজে বহু বিত্তবান রয়েছে যারা জাকাত দেয় না এই সমাজে বহু লোক রয়েছে রমাদান মাস এলে আমরা দেখি প্রকাশ্যে তারা কেউ হয়তো ধূমপান করছে কেউ হয়তো খাবার খাচ্ছে হোটেলগুলো খোলা রাখছে মুসলিম কমিউনিটির মধ্যে এটা কিন্তু প্রিয় দর্শক এটা ভয়ঙ্কর একটা ব্যাপার এটা আল্লাহর বড় ধরনের নাফরবাণী এটা ইমান থেকে বের হওয়ার জন্য একটা প্রস্তুতি এটা ইসলামকে লঙ্ঘন করার একটা দুঃসাহসিকতা এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হাদিসগুলো অত্যন্ত সরলভাবে আমাদের কাছে পেশ করা হচ্ছে আসুন আমরা সরল হৃদয়ে এই বিষয়গুলোকে বুঝি উপলব্ধি করি সত্যিকার মমিন হওয়ার চেষ্টা করি সত্যিকার বিশ্বাসী হই আমরা নেফাকের মধ্যে না থাকি আমরা কথায় কাজের বেমিল থেকে বের হয়ে যে কথা আমাদেরকে বলা হয়েছে মানতে বলা হয়েছে যে আনুগত্য পোষণ করতে বলা হয়েছে যে মানের পথে চলতে নির্দেশ দেওয়া হয়েছে যে ইসলামকে প্র্যাকটিস করতে বলা হয়েছে প্রিয় দর্শক আসুন আমরা সেই ইসলামকে প্র্যাকটিস করি সেই মানকে পোষণ করি এবং এই সাহাবির মতো অল্প আমল করেও তখন আমরা জীবনকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারব কি অল্প আমল করেছেন আপনারা একটু লক্ষ্য করুন প্রিয়দর্শক যে ইসলামের মধ্যে আসলে ফরজ ওয়াজেবের কাজ খুবই কম আমাদের দৈনন্দিন কাজের বিশাল রুটিনের মধ্যে যদি আমরা সেগুলোকে সুন্দরভাবে বিন্যস্ত করে নেই তাহলে দেখব যে মাত্র এক দুই ঘন্টার ব্যাপার আর বাকিটা আমার ফ্রি তবে হালাল হারামের সীমারেখা মেনে হালালের মধ্যে আমাদের থাকতে হবে হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে আসুন এই যে হাদিসগুলো আমরা আলোচনা করলাম সেগুলোর আলোকে জীবনকে গড়ি বুঝি নিজেদের চিন্তা চেতনাকে বিন্যস্ত করি সাজিয়ে নেই এবং ইসলামী আকিদা পোষণ করে দিন দুনিয়ার সাফল্য আমরা নিশ্চিত করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আপনাদের আমাদের সবাইকে বরকত দান করুন এবং আমাদেরকে দুর্ভাগ্য থেকে খারাপ পরিণতি থেকে আল্লাহ রক্ষা করুন আমাদেরকে সাফল্য দিন এতটুকু আশা রেখে এবং আল্লাহর কাছে দোয়া রেখে আমরা এখানে শেষ করছি আশা করছি ভালো থাকবেন আমাদের অনুষ্ঠান দেখবেন হাদা ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবি আজমাইন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত